বাসায় যদি পড়েন তো হয়তো সেই বাংলা অনুবাদ থেকে বা তাফসির থেকে পুরোপুরি উপলব্ধি করতে পারবেন না তখন করে আপনি সাথে মিলিয়ে যদি আপনি শোনেন তাহলে কোরআন বুঝতে অনেকটাই সহজ হবে এটা পরীক্ষিত সুতরাং ছোট একটি কোরআন পকেট কোরআন যদি আপনারা রাখেন আর নিয়ে আসলেন আসার পরে আলমিন এখানে দুনিয়ার একটি দৃষ্টান্ত পেশ করেছেন যে দুনিয়াতে আল্লাহ আলমিন পানি নাজল করেন আর পানি নাজল করার পরে দুনিয়ার অবস্থা পৃথিবীর জমিনের অবস্থা জমিনের যে শস্য শ্যামল এর খামার এর অবস্থা তারপরে কিছুদিন পরে তার অবস্থা এইরকম হচ্ছে মানুষের জীবন না যেমন আসমান থেকে পানি নজর হওয়ার পরে ক্ষেতের অবস্থা ফসলের অবস্থা হয় আর ধীরে ধীরে আবার ফসল শুকিয়ে যায় ঠিক তেমনই মানুষের নিয়ামক মানুষের ব্যক্তি জীবনের নিয়ামক মানে নিজের ছোট থেকে জন্মের পর থেকে শুরু করে তার যে আবর্তন বিবর্তন আজকের অবস্থা পর্যন্ত যে অবস্থা অথবা মানুষকে আল্লাহ যেসব নেতৃত্ব দিয়েছেন অথবা ক্ষমতা দিয়েছেন প্রভাব দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন এসব নিয়ামতের দৃষ্টান্ত ঠিক ওই রকম আল্লাহ তাদের করেছেন আলম তারা এ নামে তুমি কি দেখো না বহু আয়াত আল্লাহ আলম তারা বলে নবী করিম সাল্লাহ সাল্লামকে সমাধান করেছেন যেমন আলম তারা দিয়ে না পালা সুরা আলম তারা দিয়ে নবী তুমি দেখো না হ্যাঁ দেখো নি বাহিনীর সাথে দেখা চোখ দিয়ে সবসময় অন্তর্দৃষ্টি দিয়ে দেখা চোখ দিয়ে দেখে অনেক সময় দেখলে না চলে গেলে কোনো চিন্তাই করলেন না কিন্তু আরেকজন দেখে সে অন্তর্দৃষ্টি দিয়ে দেখে যার ফলে তা নিয়ে চিন্তা করে যেটা হয়েছে কি বা হচ্ছে কি বা হবে তো আল্লাহ পাকুল আলমী কোরআনে করিমের বহু বিশেষভাবে সম্বোধন করেছে আলম তাহলে তুমি কে দেখনি আর কখনো কখনো মানুষ সম্পর্কে বলেছে আলম আলম ইয়ারো বা আলম ইয়ারো তারা কি দেখেনি অন্তর্দৃষ্টি দিকে দেখা চিন্তা করে দেখা আলম তারা যে নারী তুমি কে দেখনি আল্লাহ যে আল্লাহ আকাশ থেকে পানি নাজিল করে মানে বৃষ্টি বর্ষণ করে ওপর থেকে বর্ষণ হয় তার হচ্ছে আকাশ থেকে বর্ষণ হওয়া আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার মানে এই নয় যে আকাশ থেকে পানি আসে বরং ওপর থেকে আসে এর নামই হচ্ছে সামান এই জন্য আবি হোসেন সামান সমগুণ মানে হচ্ছে ওষা সমগুণ মানে সামান মানে হচ্ছে ওষা যেন সোমাইয়া সামিয়া এই নামগুলো মানে হচ্ছে ওষা সামায়াসমো মানে হচ্ছে ওষা তো আকাশ যেহেতু ওপরে আছে আর এরকম মেঘমালা ওপরে আছে সবগুলি আকাশ আসমান বা সামান আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ এই কথা এই বললাম যে অনেকে বলতে পারে সাহস বলে যে আকাশ থেকে বৃষ্টি তো মেঘ পাওয়া থেকে হচ্ছে আকাশ থেকে কোথায় বৃষ্টি হচ্ছে তো তাদের উত্তর দেওয়ার জন্য এই কথাটি বললাম যে ওপরে যা আছে আপনার মাথা তাই হচ্ছে সামান ফাসালা কাউ ইয়ানাবি আকুল আবু তারপরে তা প্রবাহিত করেন সেই পানিকে আল্লাপা প্রবাহিত করেন পৃথিবীতে ঝর্ণাধারা রূপী এনাদিম এনাদিম মানে বুঝেন কেউ বুঝেন এখানে একটা স্প্রিং ওয়াটার কোম্পানি আছে অনেক মাঝে মধ্যে এখানে দশে আসে তুলে ওরা আছে তো স্প্রিং ওয়াটার স্প্রিং ওয়াটার আরবি নাম জানা আছে হ্যাঁ এনাদিম ইয়াম্পো মানে হচ্ছে ঝর্ণা আর ইয়াম্পো ইয়াম্বুর বহুবচন হচ্ছেন জমা হচ্ছেন ইয়ানাবি আল্লাহ মানে চালিয়ে দাও মান সালাকা যে ব্যক্তি রাস্তায় চলবে হাদিস এসেছে সেই মানিকে আল্লাহ পাক প্রবাহিত করে দেন ইয়ানাবি আপিল আজ পৃথিবীতে বা জমিনে ঝর্ণা ধারা বিভিন্ন ঝর্ণা রূপে আল্লাহ পাক তা প্রবাহিত করে দেন কিভাবে আল্লাহ পাক আসমানের পানিকে বৃষ্টির পানিকে বহিয়ে দেন একটি হচ্ছে তার যে সেই পানিকে মাটিতে গ্রহণ করে মাটির তলে চলে যায় আর যাওয়ার পরে সেটা ঝর্ণা ধারায় পরিণত হয় বিভিন্ন আল্লাহ পাকে বিভিন্ন এলাকায় যেসব ঝর্ণা ধারা সেসব ঝর্ণা থেকে প্রবাহিত হয় পানি পেয়ে যায় তারপরে সেই পানি জমির যে জমিন ধারণ করতে পারে সেই জমিনে সেই মাটি ফসল দিতে পারে আর যে জমি পানি ধারণ করতে পারে না পানি রাখতে পারে না যেমন বেড়ে পানি পানি মরুভূমি এই জন্য সেখানে ফসল হয় না এত শক্ত মাটি পাথর পাহাড় পর্বত পানি রাখতে পারে না পানি কোনো দিকে গড়িয়ে তাহলে নবী কালী সরস্বতী হাদিসের জন্য মাটিকে এভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে সবচেয়ে উত্তম মাটি কোন মাটি যেই মাটি পানিকে ধারণ করতে পারে এবং ধারণ করে তা রাখতে পারে রাখতে পারে সেই জন্য ফসল দিতে পারে হ্যাঁ আর যদি রাখতে না পারতো বালির মতো মরুভূমির মতো পানি তো ধরে কিন্তু পানি সাথে সাথে শেষ হয়ে যায় কোথায় চলে গেছে মরুভূমিতে পানি আর খুঁজে পাচ্ছে অথচ বৃষ্টি হয়েছে পানি প্রবাহিত করে দেখতে আর একটা হচ্ছে যে আসমান থেকে বৃষ্টি পুকুরে নদী নালায় জলাশয় সেগুলি গিয়ে একত্রিত হয়ে যাবে সেটাও জমিনে ধারণ করে সোম্বাইও করে যাবে ইজাহান অথবা আল্লাহ সেই পানি দিয়ে ফসলকে উদ্গত করেন আল্লাহ ফসল উদ্বোধন করেন আখরাজ মানে বের করা যেন মুক্তারিফান আলওয়ান সেই ফসল এক রকমের হয় না আল্লাহ এক রকমের ফসল দিতেন খাদ্যদ্রব্য যদি একরকম হইত তাহলে মানুষ বিরক্ত হয়ে যেত যারা কোম্পানির মেশে খায় তারা একরকম কয়েক রকম খেয়েও বিরক্ত হয়ে যেত হ্যাঁ দু চার দশ রকম থাকে তারপর পরিশ্রম হয়ে আল্লাহ মানুষের স্বভাব জানে এই জন্য মুক্তালিফান আলুয়ান লবণের জামাত আলুয়ান নানান ধরনের ধরনের ফসল আল্লাহ এক রকম ফসল দিন ধান দিয়েছেন তো গম দিয়েছেন গম দিয়েছেন জব দিয়েছেন ডালে বিভিন্ন রকমের ডাল দিয়েছেন একই একই রকমের তারপরে মানে, সেই ফসলগুলি জলের ফসলগুলি কিনতে যায় গাছপালা বা ফসল শুকিয়ে যায় আ যায় নিজ মানে শুকিয়ে যাওয়া শুকিয়ে যায় শুকিয়ে যখন যায় তখন তার আগে ছিল সবুজ শুকিয়ে গেল তখন তার রঙে যায় মুস্তার হলুদ বর্ণ হয়ে যায় হলুদ বর্ণ হয়ে যায় প্রথম শুকাতে দেখা হলুদের কথা তারপরে শুকিয়ে ফটফটের করে তারপরে সেগুলিকে হলুদ বর্ণে শুকিয়ে গেল সেগুলিকে আলাদা চূর্ণ বিচূর্ণ ফল পরিণত করে দেয় ফসলকে যদি যথাসময় কেটে না নিয়ে আসেন ধান তাহলে সেগুলি শুকিয়ে গিয়ে হলুদ হবে হলুদ হওয়ার পরে একেবারে কি যাবে হ্যাঁ? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর জমিনের দিনে জমিনে মাটিতে মিশে যাবে তখন তাদের থাকবে আল্লাহ নকের এই যে হইল তারপরে ফসল জন্মালো কত সবুজ কত সুন্দর লাগে দেশ দেখতে মন ভরে যায় তারপরে তা শুকিয়ে গেল হলুদ বর্ণ হয়ে গেল জন্য বিচন্ন হয়ে গেল এতে আল্লাহ বলছেন যে অবশ্যই উপদেশ হয়েছে কিন্তু যে শুধু শুনল আর ওই দৃশ্য দেখলো কিছুদিন সবুজ দেখলো তারপরে এখন সব নাক দম পেটে গেছে আর তারপরে কেটে নিল কাটলো কাটলো না সব ঝরে নষ্ট হয়ে গেল দেখলো দেখলো মোটা খায় মোটা সে কিছুই শিখলো না কিছু শিখতে পারলো না কিন্তু যে অন্তর্দৃষ্টিতে দেখলো এই দৃশ্যগুলি সে অনেক কিছু শিখলো আল্লাহ বলছেন এতে উপদেশ রয়েছে অবশ্যই লাদিকা লিখা মানে উপদেশ আল্লাহ করে অবশ্যই লাদিক অবশ্যই উপদেশ রয়েছে লেগুলির আলবা কিন্তু তার জন্য হ্যাঁ মোটা বিদ্যালয়ের জন্য আল্লাহ লেগুলির আলবা বুদ্ধিমান লোকদের জন্য জ্ঞানী ব্যক্তিদের জন্য লুকুন মানে জ্ঞান আর ওর নামা হচ্ছে আলবা আর দু মানে ওয়ালা দুইয়ের বহু হচ্ছে উল হ্যাঁ। যারা জ্ঞানবান ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি কিছুক্ষণ ব্যক্তি তাদের জন্য এতে উপদেশ রয়েছে কি উপদেশ রয়েছে বলুন দেখি হ্যাঁ একজন মানুষের জীবন চিন্তা করেন আপনারা এই যে বয়সে আছেন তার আগের বয়স প্রথম থেকে দুর্বল ছিল জমি থেকে যখন ফসল উৎপন্ন হয় হ্যাঁ, গজের উৎপন্ন দুর্বল থাকে ঠিক না তারপরে তখন একটু শক্তিশালী সবল হয় আপনিও সবল পেয়েছিলেন আমিও সবল পেয়েছিলাম তাই না বিশেষ করে সাত আট বছর থেকে শুরু করে চোদ্দ ষোলো বছর পর্যন্ত ছেলেরা দেখতে অত্যন্ত সুন্দর লাগে লাগে সবল দেখতেই ভালো লাগে ছেলেমেয়েরা এত মজা লাগে নিজের ছেলেরা অপরের ছিল এই পয়সায় কত সুন্দর সৌন্দর্য সবচেয়ে ভালো থাকে মেয়েদের ক্ষেত্রে বলতে পারেন মেয়েদের ক্ষেত্রে ওই রকমই বাইশ চব্বিশ আঠাশ খুব বেশি হলে তিরিশ পর্যন্ত দেখবো তারপরে তিরিশ পর্যন্ত বিয়ে দিচ্ছেন না প্রায় মাস্টার ডিগ্রি আর পিএইচডি আর এই বানাবেন সেই বানাবেন চাকরি করবেন করতে করতে দেখা হলো তিরিশ বছর বয়স হয়েছে আর কোনো কাজ তোমার দিতে পারে ফসলটা এখন কি হতে লেগেছে সুগাতে লেগেছে সুপাতে লেগেছে হলুদ হতে লেগেছে এখন কিছুদিন পরে ফটফটায় পরিণত হবে চল্লিশ বছর বয়সে বিয়ে দিলেন আর তবে আমি যেসব মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে আমি কি আরো চল্লিশ বছর যাচ্ছে বিয়ের স্বামী পাচ্ছে পঁয়তাল্লিশ হয়ে গেছে বয়সে আর নেই স্বামী পাওয়ার বয়স নেই অশান্তির শুকনো জীবন তো চিন্তা করুন তারপরে দাড়ি বেরো এখন সৌন্দর্য দাড়ি কেটে আর দাড়ি মন্ডল করে হারাম কাজ করে যতই সুন্দর করার চেষ্টা কখনো সুন্দর হইতে পারে আরো খারাপ লাগছে তাই না গরম দিন দাঁড়িয়ে থাকলে বিরল হচ্ছে পুরুষের জন্য অলঙ্কার হচ্ছে দাঁড়ি অনেকে মনে করে না গাড়ি মন্ডলে রাখবো আরে মানুষের দেখতে সুন্দর লাগবে না কখনো সুন্দর লাগবে না সুন্দর জন্য চলে সবুজ দিন তারপরে আস্তে এখন ধীরে ধীরে ধীরে ধীরে দাঁড়িয়ে সাদা হয়ে লেগেছে চুল সাদা হয়ে লেগেছে হাত পায়ের ব্যথা চলে গেছে বা প্রেশার শুরু হয়ে গেছে তার সুগার শুরু হয়ে গেছে oh, সুগার শুরু করেছে এখন তার পর হলুদ বর্ণ হয়ে শুরু করেছে সোমাইয়া বলতাম কখন উপদেশ রয়েছে কিন্তু জ্ঞানী জন্য যে আল্লাহ ফকরাবুল আলমিন এইভাবে মানুষের জীবনে আবর্তন বিবর্তন নিয়ে আসতে পারে দুর্বল থেকে শক্তিশালী করলেন শক্তিশালী কারণ আবার দুর্বল কমজোর করে দিয়ে আবার মাটি থেকে আলামী না সৃষ্টি করে আর মাটিতে মিশিয়ে দিলেন আবার কবরে পৌঁছে দিলেন সে আল্লাহ ফকরাবুল আলমী আবার সৃষ্টি করতে সক্ষম আমার হিসাব নিকাশের জন্য জবাবদেহি করতে আল্লাহ সেখানে হাজির করতে সক্ষম আল্লাহ তারপরে ভালো মানুষের কথা উল্লেখ করেছেন যে ভালো মানুষের অন্তর কেমন থাকে আর যারা অসম্মান ব্যক্তি তাদের অন্তর কেমন থাকে আর এই দুই অন্তরকে সমান হতে পারে দুই শ্রেণীর লোককে সমান হতে পারে কখন আপনার সারা আল্লাহ সাল্লাহ ইসলাম আচ্ছা বলো ওই ব্যক্তি যার পক্ষকে আল্লাহ খুলে দিয়েছেন সারা আয়াসলামনে খুলে দেওয়া উন্মোচিত করে দেওয়া এই জন্য কোন কিছুর ভাষ্যকে সারা পাওয়া যায় আর সারা একটা হাদিসের ব্যাখ্যাকে সারা বলা হয় মানে তা দিয়ে আপনি বুঝতে পারছেন না সেটাকে আপনার জন্য খুলে বুঝতে পারছেন ভাষ্য পড়ার পরে ব্যাখ্যা পড়ার পরে বুঝতে পারছেন এখন সারা আল্লাহ সাদরাউল ইসলাম আচ্ছা বলো তো এই ব্যক্তির বক্ষ কি মানে হৃদয় অন্তর কি আল্লাহ পাক খুলে দিয়েছেন ইসলাম ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে ইসলামকে বিশ্বাসে এবাদাতে যে সার্বিক জীবনে সাদরে গ্রহণ করেছে অন্তর ওই ব্যক্তি ওই ব্যক্তি তার রবের পক্ষ থেকে প্রতিপালকের পক্ষ থেকে এক নু আল্লাহ আলো প্রদত্ত আলোর উপর অটল যে ব্যক্তির অন্তর আল্লাহ দিন ইসলাম কবুল করার জন্য আল্লাহ যা বলেছেন তা যা বিশ্বাস করতে বলে বিশ্বাস করি যা ইবাদত করতে বলেছেন ইবাদত করি যেই তালিকা বলেছেন সেই তালিকায় পালন করি আর যে আল্লাহ গ্রহণ করতে পারে সেই আল্লাহ গ্রহণ করি যা অর্জন করতে পারে তা অর্জন করি আল্লাহ তার অন্তর এইভাবে ইসলাম কবুল করার জন্য বলে দিয়েছেন সেই ব্যক্তি রবের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত নূরের উপর প্রতিষ্ঠিত থাকে আল্লাহ নূর তার সাথে থাকে সেই ব্যক্তি এখানে উচ্চ আশা সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো বা এই ধরনের লোকেরা কি ওদের মতো যাদের অন্তর অত্যন্ত শক্ত নিষ্ঠুর যাদের অন্তর পাথরের মতো তোমার আশা তলু বঙ্গু পালিয়া কালিয়ে চাকা আসলে বাধা হয়েছে অথবা তোমাদের পাথর কারণ কি হয়েছে তোমাদের অন্তরগুলি বড়ই শক্ত হয়ে গেছে পালিয়া কাল হিজারা তার পাথরের মতো হয়ে গেছে আবার সত্য আর তোমার এর চেয়ে বেশি শক্ত হয়ে গেছে আর প্রকৃত ঝর্ণা তারা প্রবাহিত হয় পাহাড় থেকে দেখা যায় পানি বইছে কিন্তু মানে পাথরের মতো অন্তরওয়ালা মানুষ আছে যে জীবনে চোখে পানি আসে না জীবনে চিন্তা পাই যায় যে আমি ছিলাম হয়েছি কি হব কি যাব কোথায় কি আমার হবে কোথায় যেতে হবে কোনদিন চিন্তা হবে পাথরের চাইতে সব আবার সাথে আল্লাহ যে এই দুই দল সমান হতে পারে না দ্বিতীয় যে বাক্যটি বললাম এটা উচ্চ আছে এর প্রমাণ হচ্ছে বাকি অংশটুকু কারণ এখানে শক্ত অন্তরওয়ালা মানুষের কথা আল্লাহ স্মরণে যাদের অন্ত নিষ্ঠুর হয়ে গেছে শক্ত হয়ে গেছে তাদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে বৈদ্যুৎ মানে হচ্ছে দুর্ভোগ মানে হালা ধ্বংস হচ্ছে জাহান একটি নাম লেকুল্লে তাহলে অর্থ আল্লাহ আল্লাহ স্মরণ স্মরণ হচ্ছে করা পাঁচ পড়া আপনি সলাদ দেখলি আমার স্মরণ উদ্দেশ্যে সবার টাইম করুন ফরজ রোজা হচ্ছে আল্লাহ পাকের শরৎ আল্লাহকে স্মরণ তাই ফরজ রোজা আদায় করবেন আপনি ফরজ প্রদান হচ্ছে আল্লাহ পাকের স্মরণ ফরজ হচ্ছে আল্লাহ রবুল্লাহ এগুলি হচ্ছে ফরজ দিকের আর তারপরে আল্লাহ রবুল্লাহ আলমকে সর্বদা স্মরণে রাখা যে আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ জানছেন আল্লাহ ক্ষমতা বাইরে দিতে পারবো না আল্লাহ রবুল আলমিন নোট করার জন্য ফেরেস্তাদেরকে লাগিয়ে রেখেছেন আর যদি নাও লাগাতেন শুধু আমাদের ওপর প্রমাণ কোন কায়ম করার জন্য আল্লাহ লাগিয়েছেন কেরামন কাজে বিক্রি আর না হলে কোনো প্রয়োজনই পান আল্লাহ সব কিছুই জানছেন না তার কারণে মানে কোনো কিছু গোপনে থাকতে পারে না তাহলে ইমানের অবস্থা চরিত্রের অবস্থা চলাফেরা কেমন হবে চিন্তা করতে দেখি এর নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা আর এছাড়া অতিরিক্ত নম্বর দিকে রাস্তা পূর্ণাঙ্গ বাক্য দ্বারা উলায়কাকে দলালি মমিন এরা সুস্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে গুমায় রয়েছে তারা তাদের অন্তর আল্লাহ স্মরণে হ্যাঁ, কঠোর হয়ে সফল গেছে আল্লাহ আসাল আহসান আল্লাহ সর্বোত্তম বাণী নাজিল করেছেন সালাম হাদিস সর্বপ্রথম বাণী কি আর কোরআন করিম এই কোরআন করিম হচ্ছে সবচেয়ে উত্তম হাদিস আর কোরআনের নাম এই আয়াতি সুরায় জুমায়ের আয়াত নম্বর তেইশ মনে রাখবেন আল্লাহ কি বললেন কোরআনের নাম হচ্ছে হাদিস আর হাদিস মানে হচ্ছে বাণী কার বাণী আল্লাহ পাকের বাণী আর যেগুলো রসুল্লাহ হাদিস অর্থাৎ তিনি যা বলেছেন তিনি যা করেছেন আমল তিনি যা অনুমোদন দিয়েছেন সামনে হয়েছে স্বীকৃতি দান করেছেন তার আকলাপ তৈরি করে এগুলিও হচ্ছে হাদিস তাহলে হাদিস ওয়ালা যারা যারা কোরআন মানে আর হাদিস মানে কোরআন বিনা কোনো শব্দে অমুক বলেছেন না বলেননি এমন সাহেবের রায় মত দিয়েছেন না দেননি আমাদের তরিকায় আছে না নেই আমাদের হুজুর বলছেন না বলেন নেই আমাদের এমন সাহেব আছে বলছেন না বলেন নেই আমাদের মতাবে আছে না নেই এইসব দেখেন এইসব শব্দ লাগেই না আমাদের ইমাম সাথে পাঠ করিয়েছে না করেনি অপরাধী পাঠ করেছে না করেনি এসব যারা শর্ত লাগায় তারা প্রাণ সন্ন্যাসী ওইভাবে মানে না যে আল্লাহ মানা করেছে বাস্তবায়ন করেন না যেভাবে আল্লাহ খরচ করেছেন বিনা শর্তে আল্লাহ পাক এবং তার আসলে ওরা মানে এবং মানে ক্ষেত্রেও আর এবারতের ক্ষেত্রে এমন নয় যে নামাজটা পড়ে তো সেই হাদিস মোতাবেক আর বিবাহশালী হয় হিন্দুদের মোতাবেক বিবাহ সাহিত্যে সমস্ত পাপ করে দেশ সরকার কি করবো দেশে কেমন চলছে কেমন বাস্তবায়ন করতে হবে জীবনের আর যারা শর্ত সাপেক্ষ করা হাদিস মানে মানে কিন্তু শর্ত সাপেক্ষ সবগুলি হাদিস মানতে চাই অপব্যাখ্যা করে দেয় আয়াতকে বিকৃত করে দেয় কারণ আমাদের মোতাবেক আমাদের তরিকা নেই আমাদের নেওয়া বলেন তা সর্বসাপক্ষ করার কাছে আল্লাহ বলে সবাই বিনা না আল্লাহ দশম করে নিজের কখনো হবে না রাখো লায়ুমেনুন কখনো মমিন মুসলিম হতে পারবে না হাত্তা ইহাকে হুক আপনি ইমান সাজা বেগম যতক্ষণ পর্যন্ত হে দাবি তোমাকে হাকিম বিচারক না বানিয়ে দেবে ফিমা সাজা বেগম তাদের যা কিছুই দ্বন্দ্ব বিবাদ হবে মতবিরোধ হবে ইফতলাফ হবে মতামতের আকিদার হোক আর এবাদতের হোক আর হালাল বানাবে না জায়েজ না জায়েজ করবো না করবো না সুন্নত না বিলা ফিমা সাজা বেগম যতক্ষণ পর্যন্ত নবীর কাছে ফয়সালা না নেবে আর তা মানতে গিয়ে যাতে অন্তরে কোন রকমের সংকীর্ণতা বোধ না থাকে মানলাম কিন্তু না এত বড় হুজুরের যে বিরোধিতা হয়ে যাচ্ছে দেখা লাগছে এত বড় আল্লাহ হুজুর দিন বলেছে আর তাদের উল্টো বলছি কেমনটা হচ্ছে তোমার লাগে তুমি আনতে তোমার যাতে তুমি যে পায়তারা দিয়ে সেটা কবল করতে গিয়ে সামান্যতম যেন সংকীর্ণতা সংকোচ বোধ না হয় বৈশাল্যম এত স্পষ্ট বিনা কোন শব্দ সহি হাদিস গ্রহণযোগ্য মাকবুল হাদিস মানা করছে আমার আলাদা বলেছে না বলেন কে বলেছে না বলেন নিজেদের বিষয় আমি যেই তরিকার উপরে জন্ম নিয়েছি সেই তরিকার আলোচনা করেনি কিন্তু তরিকার আলোচনা করেছি এমন মালিকের তরিকার আলোচনা করেছে এমন আমাদের নাম্বারের তারাও করেছে আর তারা বলুক তাই নাই বলুক সর্বপ্রথম রাসুল্লাহ থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত আশা করি স্পষ্ট তাই না এরকম হচ্ছে করা হয় অনুসরণ করা কিতাব এই কিতাব হচ্ছে মোকাশা সাবেহা মোতাসাবে আমাদের সামঞ্জস্য এখানে মোতাসাবে অর্থ হচ্ছে তাসাবো মানে একটা আরেকটার সাথে মিল আছে সহজ ভাষায় সামঞ্জস্য করে একটি একটি আয়াতের হ্যাঁ, সাথে আয়াতের সাথে সামঞ্জস্য করবে মোতাসাবে মাসানিয়া দুইটি গুণ মাসানিয়া যা বারবার আবৃত করা হয় যা পুনরাবৃত্তি করা হয় মাসানি মাস্তা মানে দুই দ্বিবচন তসমিয়া থেকে আর মাসানি মানে যা বারবার ফিরিয়ে নিয়ে আসা হয় যা বারবার করে পড়া থাকে না আসে এই দুইটি শব্দের তাস্তির ভালো করে শোনা আগে কি বললাম সামঞ্জস্যপূর্ণ যার একটির আরেকটির সাথে মেল আছে কি দিক দিয়ে বিভিন্ন দিক ভাষাগত দিক ভাষায় আপ ডাউন একবারে একবারে খুবই সুন্দর ভাষা অলঙ্কার আর একবারে ছেড়ে গেল ভাষা এই একই রকম স্তরের ভাষা ভাষাগত আল্লাহ কালাম ওটা সামনে অলঙ্কার কিন্তু অলঙ্কার একটা বিদ্যা কিন্তু সাবজেক্ট ভাষা যেমন আমরা অনেকে বলি কিন্তু তখন তো খুব মূল্যবান কথা বলি আর কখনো একেবারে মানে, মানে অল্প কথায় অনেক কথা বলবেন আর কখনো এমন আত্মবন্ধ কথা হয়ে যায় যে এতগুলি কথা বললেন কিন্তু সকলে বসা নেই তাই না কোরআন কিন্তু এরকম সামঞ্জস্য করুন একই রকমের লেভেলে অলঙ্কার এটা একটা দিক অর্থের দিক থেকে বিধানের দিক থেকে আল্লাহ রকুল বিধান সামঞ্জস্য করুন যাতে মানুষ এমন কোন বিধান নেই যা মানুষের জন্য পালন করা সম্ভব এমন কোন বিধান নেই যা মানুষের জন্য কেউ পালন করার ক্ষতি করে এমন না যে কোরআন বিধান মানুষের দুনিয়া করতে পারে দুনিয়া চলা যাবে না পঞ্চম বলে বসবাস করতে হবে সংসার দেখতে যেতে হবে এরকম কিছু মানুষের জীবনের সাথেও সামঞ্জস্য করবে পক্ষান্তর অন্যান্য ধর্ম অন্যান্য ধর্মে সত্যিকার যদি হোম যদি একবার ধর্মযাজক করতে হয় তাহলে ন্যাংটা নিতে হবে ন্যাংটা পীরের ধর্ম আমার ন্যাংটা সাধন ধর্ম নাহলে কোনো জঙ্গলে হ্যাঁ একবার নির্জনতা অবলম্বন করতে হবে হ্যাঁ সাধু সন্ন্যাসী নিতে হবে বৈরব্যতা অবলম্বন করতে হবে বিবাহ সাথে তারা চলবে না খ্রিস্টান বিশেষ যদি তার ধর্ম বা তাদের তাদের মহিলারাও আমার সাথে কথা হয়েছে আমাদের বিয়ে করা বিয়ে করতে পারবে না রুটি রুটি ব্যারিট আছে কারণ আল্লাহ পাকের যে সৃষ্টি প্রকৃতি ফিতরা তার বিরোধিতা করলে মানুষ কখনো তার মোকাবিলা করতে পারবে না যে আল্লাহ প্রদত্ত দিনের যে বিরোধিতা করবে না আমি কি হব আমি রাত্রে ঘুমাবো না সারা রাত্রে সে পড়াতে হয়ে সে আসার খেয়ে পড়বে দিন আপনাদের পাওয়া থাকে সে আসার খেয়ে পড়বে রাত্রে সারা রাত্রে গেছে আশা হলে টিভি করছে না ধোকাবাদি করছে মানুষ সারা রাত এদিকে তাহাজুদ করেছে স্ত্রীকে উপেক্ষা করেছে অন্যায় হলো না তাহলে যদি এগুলি অন্যায় হয় এর ফজর পড়া তার চল্লিশ বছর ধরে এসব যে মিথ্যা ইসলাম এবং ইসলাম এমনকি এমন সাহেবের করেন এরকম নাপাতি তার করেন অপর করেন কিন্তু এগুলি আছে ভণ্ডরা এগুলি মিথ্যা রচনা করেছে মিথ্যা রচনা করেছে তো এইসব বিষয়ে যদি বলা হয় তো অনেক কথা রয়েছে যাই হোক দিন দিন ইসলাম সুখান ইসলাম পালন করে আপনি দুনিয়ার একটা শীর্ষ স্থানে উঠে যেতে পারেন নেতৃত্বের ক্ষেত্রেও ধন দলের ক্ষেত্রেও আত্মীয় আনন্দের অভাব আছে পাঁচ অত নামাজ ঠিক আছে মায়ের রমজানের সিয়াম ঠিক আছে হরদানা সব ঠিক আছে দান মসজিদ মাদ্রাসা দিনের ইসলামের খেদমত ইসলামের দাও সব ঠিক আছে আর দুনিয়ার সবচেয়ে বড় নেতা হইতে পারে সবচেয়ে বড় ধনাট হইতে পারে আর সবচেয়ে বড় শিক্ষিত ডাক্তারের দিনের বৈজ্ঞানিক হইতে পারে সবকিছু মতো সাহায্য এই মুতাশাবিহাত তাফসীর আলেফরা মুতাশাবিহাত ছাড়া আদল পৃথক ওখানে হাত অন্য অর্থ ব্যবহার হয়েছে কখনো এরকম এক জায়গা শুনলেন আর আরেক জায়গা আলী আমরা না শুরু আশা করে দেখুন বললে ওই কেন মমতা সাহিহা তখন ভাবলেন যে আমি শুনেছি মোতাসারক মানে সামঞ্জস্যপূর্ণ তো এই তফসিলি হয়ে আলোচনা না ওখানে আলাদা বিষয় একই শব্দের অন্য অর্থ সেখানে অন্য অর্থে সেখানে আল্লাহ সেখানে এখানে সবগুলি আয়াত সম্পর্কে পুরো কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন এই কিতাব হচ্ছে সামঞ্জস্যপূর্ণ এটা পুরো কোরআনে কারীমের মধ্যে তখন তো ওখানে কোরআন আয়াতকে দুইভাবে ভাগ করা হয়েছে বলে যে আল্লাহ আলীকের কিতাব আল্লাহরই সত্তা যিনি হেনারি তোমার উপর আল কিতাব নাজল করেছেন মেনু আয়াত এবং কামা তাতে বেশ কিছু স্পষ্ট বিধান সম্পূর্ণ কি আছে আয়াত মুকামা স্পষ্ট কোরআন আয়াত করলে বিশ্বাস করতে আকিদা না এবাদা না আকুলা না আদান প্রদান মামলা হালাল না হারাম ঘটনাবলী না কি বুঝতে পারছেন মহকামা স্পষ্ট অর্থ বুঝতে পারছেন মহকামা কিতাব এগুলি হচ্ছে এই আল কিতাব কোরআন কারিমের আসল আসল আর কিছু আয়াত রয়েছে যেগুলির অর্থ বা যেগুলির উদ্দেশ্য এখানে মোতাসাবিহা কি অর্থ হল যেগুলির অর্থ হচ্ছে অস্পষ্ট মানুষের জানার ক্ষমতা নেই আল্লাহ জানাননি সেগুলি সেই আয়াতগুলির সাথে আপনার আমার কর্মজীবনে এবাদত আহ্লাদ চরিত্রের কর্ম করবে এ হচ্ছে মত সাধারণ আলিফুল্লাহ মিম হ্যাঁ, এগুলি সম্পর্কে এতটুকু ইমান বিশ্বাস যথেষ্ট যে এগুলি আল্লাহ পাকের করা করিবেন মানে কি লাম মানে কি মিম মানে কি হ্যাঁ, আল্লাহ এর থেকে আমার কাছে আপনার কাছে কি চেয়েছেন এটা আপনার জানার কোনো প্রয়োজন নেই কারণ নবী কারিসের সাহায্যে আমরা জানতে চাননি আর আল্লাহ নবীও জানাননি সুতরাং এগুলি হচ্ছে আমাদের সাথে একসাথে হয় মানে আরো স্পষ্ট সাধারণ মানুষের জন্য হওয়া দরকার আমাদের সে একসাথে আলেম রাজাদের প্রতি আকিদার ক্ষেত্রে ভুল আছে যার ফলে তারা আল্লাহ পাকের গুণাবলী নাম এবং গুণাবলীর আয়াতগুলিকে কোথা সাজা করেন যেমন আসাবের হাদিস মহাদিসের কেরাম সাহাবে শুরু করে কেমন পর্যন্ত যারা অপদে থাকবে তাদের আকিদা আল্লাহ আমাকে আছি আল্লাহ নাম তার কেমন আল্লাহ কোন তার সাথে তুলনা নেই কিন্তু আল্লাহ তার তাহলে আল্লাহ না আছে এটা জানি কিন্তু আল্লাহ কেমন এটা জানি না তাহলে হাত সাব্যস্ত করলাম না করলাম না কেন সাব্যস্ত করলাম যেহেতু আল্লাহ বলেছে তারপরে বেয়াদিমিল মূল্য তার হাতে কোট রয়েছে তাহলে আল্লাহ হাত আছে নেই আর বেশি আয়ত লাগবে না আল্লাহ চেহারা তোমার রবের চেহারা চেহারা আল্লাহ বলেছে না আল্লাহ আমাদের চেহারা হ্যাঁ, কোনো তুলনা নেই এটা আল্লাহ যে তিনি তার সাব্যস্ত রেখেছেন কোরআন এবং হাদিসে আছে আল্লাহ বলেছেন অথবা তার রসুল বলেছেন সেগুলি আমরা বিশ্বাস করি মানি কিন্তু কোন সাদৃশ্যতা নেই তার সাথে কোন তুলনা নেই বুঝা গেছে কখন পক্ষান্তরে বিদ্যার্থীরা কি করে বলছে এগুলি মানে বোঝা যাবে বোঝা যাবে না এটা বোঝা যাবে না এটা বোঝার বিষয় একবার সুতরাং এটা দুই হাজার কত সালে তাদের না ইয়াদের অর্থ কত সালে না এইটা ইয়াদ আল্লাহ হচ্ছে রাজাকে আল্লাহ যে অবতরণ করেন প্রথম আসমানের প্রত্যেক রাতে এগুলো হচ্ছে এগুলো মোতা সাবে এগুলো হচ্ছে কি অস্পষ্ট যেগুলি বলা হয়েছে কোথা সাবে তার মতো রাজা নাই ভারতের মনে এখানে আপনি তার বড় ভূমিকা আছে করাধিকারী বুঝতে গেলে এগুলো মোতা সাবে হাত নয় অস্পষ্ট নয় স্পষ্ট অর্থ স্পষ্ট আমাদের আপিটা স্পষ্ট যে আল্লাহ বলে আলমিন আচ্ছা, কথা বলেন আল্লাহ কথা খুশি হন বলছেন আল্লাহ খুশি হন মানে আল্লাহ অনুগ্রহ করেন তার দাবি করেন বিক্রি করেন আল্লাহ খুশি হন মানে? অর্থ স্পষ্ট তবে কেমন খুশি হন আল্লাহ যেমন খুশি হন কেন তার সাথে তুলনা নেই বুঝতে পারলেন আসল অর্থ তার এবং ধরনটা হচ্ছে ওদের সাথে এটা শোনা কিন্তু বিদ্যার্থীরা বিদ্যার্থী আলাদা কি বলে অর্থ প্রকাশ হবে অর্থ অস্পষ্ট এত অর্থ তারা বুঝে না আল্লাহর হাত বুঝে না আল্লাহর চেহারা বুঝে না আল্লাহর চেহারা বুঝে না আল্লাহ পাখির কথা বলা বুঝে না হ্যাঁ আল্লাহ পাখির খুশি হওয়া বুঝে না আল্লাহ রাজামি মানে। আল্লাহ আল্লাহ মানে কি করো আল্লাহর কথা আমরা বুঝি মতো সাবেক না মতো সাবেক না অর্থ মতো সাবেক নয় হ্যাঁ, অস্পষ্ট জানা নেই হ্যাঁ, ধরনের কারোর সাথে তুলনা নেই আমরা যদি রাখি রাতে শরীর হালকা হয়ে ঠিক রাখতে পারে অনেক উত্তর উত্তর কাঁদছে কথা বোধ বের হচ্ছে না রাগে আল্লাহ বা শিব করে সবচেয়ে বেশি রাগ তার হতো হ্যাঁ খুন করলে জেলা করলে প্রতিবেশী সাথে যদি জেলা করে তাহলে সবগুলো আল্লাহ রাগ মানুষের আগের মধ্যে কিন্তু আল্লাহ প্রাধান্য হয় তো এ বিষয়টি স্পষ্ট হয়ে গেলে তাহলে তখন আর বুঝতে অসুবিধা হবে না এই বিষয়গুলি কারণ আমাদের সেইগুলি আলেম সমাজের ভুল সেই আকিদা না পড়ার কারণে ওই বিদাতে আকিদায় না পড়েছে হ্যাঁ মা তরিকে আকিদায় আর আলিম অপবাদ করেছে যার ফলে সেই আকিদায় তারা খুঁজে পায়নি যদি তারা সেই আকিদার কিতাবগুলি পড়ত অথবা সরাসরি কোরআন হাদিসে যেভাবে আছে অর্থ সেইভাবে বলে আর আইনমাই কেরামদের উক্তিগুলিকে সামনে রাখতে এবং মালিক রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা যে আল্লাহ আরো যে আছেন এই সম্পর্কে তখন তিনি কি বলেছিলেন আর দেখতে পাবো মানুষ তোমার আসছেন বিদাতি আলোচনা করবে আল্লাহ আরো সে এটা আলোচনা করতে না আল্লাহ আসে ওকে এটা মোতাসাবে না মোতাসাবে নাই যদি মোতাসাবে হয় তো ইমাম মালিক বলতে যেটা আপনার জিজ্ঞাসাবাদ করেন মোতাসাবে সম্পর্কে জিজ্ঞেস করবে কারণ আল্লাহ জিজ্ঞেস করে মোতাসাবে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে তাই না না তিনি বলছেন আল্লাহ আরো সে এটা জানা সবার জানা কোরআন আছে মালুম যেটা মালুম সেটা মৌকান হতে সেটা চিন্তের ধরন আল্লাহ কেমন ভাবে সমর্থন আলোচনা করব না মানুষ আমি এখানে বসে আছি সুতরাং আমাকে এই জায়গাটা ফিরে আসছি আমি একটা জায়গা হোল্ড করে আছি আর এই চেয়ারে আমি সীমিত এইরকম কখনো চিন্তা ভাবনা সম্পন্ন কিন্তু আল্লাহ বা আলোচনার উপর সমন্বত আল্লাহ পাকের আলোচনা সমন্বত হওয়ার ধরনটা মতো সাবেক কিন্তু বিদ্যার্থীরা না বললেন বলছে চেহারা আছে কখনো বলবো না হাত মানে মানে এই বলবো না যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি নেতৃত্বের ক্ষেত্রে কোন একটা কাজ এই পল্লী গ্রামে একটা কাজ হয়েছে একটা ব্রিজ প্রয়োজন ছিল আর কোন একটা সরকার আমলের ব্রিজটা দিয়েছে যেটা দেশের এলাকাবাসী খুব প্রয়োজন ছিল নদীর উপর তারপরে বলছে এই ব্রিজটা করায় অমর পার্টির হাত আছে অমর দলের হাত আছে বলছে না বলছে না হাত আছে মানে এখানে তাদের ক্ষমতা কাজ করেছে তাদের ক্ষমতায় তাদের ক্ষমতায় থাকা কালী তারা এই কাজটা সম্পাদন করেছে এই ওয়ার্ডে আল্লাহ পাবের হাত নয় ওয়ালা না করলো আগে একটি মানুষ তারপরে এই গুমরা জামানের সমাজে মুক্তি রয়েছে আল্লাহ পাবেন মাহানি মানে বারবার ফিরে আসে কোরআনের আয়াতগুলি বারবার ফিরে আসে এটাও বোঝার বিষয় আল্লাহ কথা দেখেন ঘটনাবলীর ক্ষেত্রে আল্লাহ এক জায়গায় শুধু ঘটনা এক নদীর শুরু করলে মোতালিত করা আর অন্য জায়গায় এরকম করেননি বারবার ফিরে ঘটনাবলীর ক্ষেত্রে বারবার ফিরে আসছে হ্যাঁ? আল্লাহ কথা প্রশ্ন করলে আল্লাহ আপনাদের সাথে কথা চেনা নেই অনেকে যারা মোটা খায় মোটা বুঝে বেশি কিছু বুঝে না তাদের গভীরতা কেমন কথা হবে একটা ঘটনা পাঁচ থেকে সাত থেকে দশ থেকে পড়ানি কেন ঘটনা একবার পয়েন্ট করলেই তো না তাই না ভুল বুঝেছি বুঝে আসল কোরআন আল্লাহ কি উদ্দেশ্যে নাজার করেছেন এটা বুঝেনি যার ফলে এটা বুঝতে পারে কোরআন কি কোরআন উপদেশ হচ্ছে মানব জাতির জন্য মুসলিম অমুসলিম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য উপদেশ এজন্য হাজা এই হচ্ছে উপদেশ আমি উপদেশ উপদেশ মাঝে মধ্যে দিতে হয় না একবার দিয়ে কাজে যায় এক এক এরকম তাহলে ওই হয়তো আপনি মাসে একবার কোরআন খতম করবেন মাসে অনেকে করেন না ছয় মাসে এক বছরে একদিক থেকে কোরআন আপনি ওই যে একবার পড়ে নিয়েছেন ছয় মাস আগে মৌসালেদার ঘটনা আর ছয় মাসের মধ্যে মৌসালেদার ঘটনা থেকে কি যে শিক্ষা পেলেন কিছু জানবেন হ্যাঁ শুধু ঘটনা বলি না জান্নাত জাহান্নার কথা আল্লাহ বলেছে জান্নাত জাহান্নার কথা জান্নাত জাহান্নার আয়াত আমি সবগুলি যদি এক জায়গায় থাকবো জান্নাতের বিবরণ চলল দশ পাতা বিশ পাতা হ্যাঁ এক পাতা এক জুন একটা শুধু শুধু জান্নাত একটা শোনা শোনা শুরু কথা যখন পড়ে নিল খুব খুশি হল খুব খুশি হল খুব খুশি তারপরে গোটা করে না জান্নাতের নাম এল না ভুলে গেছি তিন মাস আগে জান্নাতের কথা হ্যাঁ তিন মাস ছয় মাস আর তারপরে ও জানা তখন খুব ভয় লেগেছিল ভুলে গেছি পাপ করা শুরু করেছে মমিনদের কথা এক শুধু আর কাপের কথা আর কথা ছয় মাস আগে পড়েছে মমিনারা বলা ভুলি গেছে ছয় মাস আগে কি পড়েছে কাপের বদ চরিত্র পড়েছে একদিকে শুধু পড়েছে আর ওই বদ চরিত্রকে ভুলে যাওয়ার পরে কাপের চরিত্র গ্রহণ করে ফেলেছে হয়তো না হয়তো না কিন্তু গণনা যেখানে মহিনের কথা গোনা বলি কাপের কাকের কথা কথা হ্যাঁ কথা বারবার করে আসছে কথা কথা কথা কথা কথা বারবার করে আসছে মানে এই ঘটনাগুলি বলেন আর জান্নাত কথাই বলেন আর ইমান আর কথাই বলেন আর কাপের আর পুকুরের কথাই বলেন আল্লাহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটি করে তিনি নাজিল করেছেন এই ভাইটা হতো না যদি আমাদের বই আজকালকার যেমন বই লিখা হয় এরকম বই পাঁচশো পৃষ্ঠা বা হাজার পৃষ্ঠের বই আর এক জায়গাতে একটা চ্যাপ্টারে একটা বিষয় ওই চ্যাপ্টার যদি না পড়ে কিছু জানতে পারবেন কিন্তু কোরআন যদি আপনি গোটা কোরআন শেষ নাও করেন তবুও ইমান আমার সম্পর্কে একটা পাড়া পড়লে একটা শোনা পড়লে ইমান সম্পর্কে জানতে জানবেন হ্যাঁ সম্পর্কে জানতে পারবেন কিছু ঘটনা বলে জানতে পারবেন সেখান থেকে নসিহত উপদেশ নিতে পারবেন না জানার দ্বারা কিছু কথা শুনতে পারবেন আল্লাহ এই জন্য এই কোরআনে জোর করেছে মানতামি এর বিষয়গুলি ঘটনাবলীগুলি জান্নাত জানানের কথা ইমানের কথা কুকুরের কথা ভালো আমলের কথা খারাপ কাজের কথা বার বার করে ফিরে আসি আল্লাহ পুনরাবৃত্তি করেছেন পড়লে যারা সৎ মানুষ মমির মানুষ তাদের অবস্থা কেমন হয় এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে প্রখ্যাত তাবি দাদারা রহমতুল্লাহ আলী বলেছেন এই আয়াতে আল্লাহ অলিদের গুণাবলী পেশ করা হয়েছে আল্লাহ অলিদের গুণাবলী পাগলামি করা না যে পাগল হয়ে গেল বেহু সে বেহাল হয়ে পড়ে আছে ওয়ার্ড হওয়া অল্প হয়ে গেছে হারাতে হ্যাঁ এখন মজদুব জাত হয়ে আসবো হ্যাঁ এইসব ভাষা হচ্ছে সুফিদের ভাষা কোরআনের আল্লাহ তারা বলি তাদের অবস্থা কেমন হয় আল্লাহ পাকে পিতাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ উপদেশ শুনলে এই কোরআন দিন যারা চর্চা করে তার সাহেব রবীন্দ্র জরুর দিল্লা যেটি এক সমারোহ যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের শরীর শিউরে উঠে সারা মানে শরীরের লোকগুলি দাঁড়িয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া যেটা আমরা বলি লোম তাই না ভয়ে যায় রাতে যদি ভয় লাগে আমাকে মনে হয় চিন্তাকেরা করতে যাচ্ছে অথবা আমরা ছোটকালে কিন্তু এরকম কি জিনিসটা কিন্তু ভয় করতে একা দিয়েছি পিছন থেকে মনে হচ্ছে কি যেন শস্যকে আলাদা এরকম মনে হইতে পারবে না এখন হইতে পারে যখন এটা মনে হইত তখন মাথা থেকে এক পা পর্যন্ত যত মাছ শব্দ খাই কি যে অবস্থা আমার ওটা যা হয়েছে তা সবারই হয়েছে হয় সেই বুঝতে পারছি কি অবস্থা তো আল্লাহ ভয়ে তাদের অবস্থা কি হয় পড়ানের কথা শুনলে আল্লাহ শুনলে শরীর শিউরে উঠে সোম্মা তামিন ও জুলুদ ও মহলু এলাদিরা শরীর শিউরে উঠে তো হুশ থাকে না থাকে না তাহলে হুশ থাকে আল্লাহ রবিরা বেহুশ হয় না হুশ থাকে আর বিদাতিরা বেহুশ হয়ে যায় আর নামাজ টামাজ ছেড়ে দিয়ে চার পাঁচ দিনে গিয়ে কিসের জমিতে কেউ পাটের জমিতে কেউ আঁটের জমিতে আর কিসের কিসের জমির কথা আছে তাদের ঝোড়ের ভিতরে আর গিয়ে গেল কোথায় আচ্ছা বছরকে বছর বরং জিন্দিগি খাবারে লাগবে নাম বলা দরকার বিনা নামে মানুষ যদি সংশোধন হয় তো নাম বলা দরকার নেই কিন্তু আমাদের সমাজে নাম না বলে সংশোধন হয় না তাই মাঝের মধ্যে কখনো নাম বলা হয় তফসিল করছি আল্লাহ রাবুল আলমী আল্লাহ ওলিদের আল্লাহ বন্ধুদের গুণ বলেছেন তাহলে আপনার মধ্যে কোন তৈরি হতে পারে চেষ্টা করতে হবে এই গুণ তৈরি করার জন্য যে যখন আল্লাহ কিতাব কোরআন লাভ করবেন আর অর্থ বুঝে পড়বেন তখন তার সাথে আপনি সামঞ্জস্য রাখবেন আপনি শুধু পড়ছেন মুখে জমানে পড়বেন আর আপনার শরীরে তার উপর প্রভাব নেই আপনার অন্তরে তার প্রভাব নেই এরকম নয় ধরুন আপনার উপরে প্রভাব পড়বে আপনার অবস্থা পরিবর্তন করবে অন্তর নরম হবে আর চোখ দিয়ে পানি আসবে আল্লাহর কাছে চাইতেন আর দুনিয়া দুনিয়া দুনিয়াতে তুচ্ছ সুতরাং দুনিয়া থেকে বিমুখ হবেন আখের হাতের দিকে আপনি ছাপ দেবেন এগুলি অবস্থা তৈরি হবে হোস থাকবে ধ্বংস হবে সোম্মা গতকাল তালিন জরুদ ও আল্লাহ স্মরণে তাদের অন্তর এবং তাদের শরীর বিনম্র হয়ে যায় লানা এলিন মানে হচ্ছে নরম হয়ে যাওয়া অন্তর নরম হয়ে যায় আর তাদের সুরীর নরম হয়ে মানুষের শরীর যখন নরম হয়ে যাবে তখন আমার টাকা গরম থাকতে পারে সুতরাং কোরআন তারা চর্চা করবে কোরআন শিখবে শেখাবে কোরআন অর্থ শিখবে শেখাবে তাদের মধ্যে ক্ষমতা থাকতে পারে না হ্যাঁ যারা কেবল আল্লাহ আল্লাহ পাখা দিয়ে দেখে আল্লাহ পাখা যাকে ইচ্ছা রাস্তা দেখিয়ে থাকেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে হেদায়ত করার কেউ নেই কিন্তু আল্লাহ জবরদস্তি হেদায়ত করেন না যেমন জবরদস্তি গোমরা করেন না মনে রাখবেন আল্লাহ বুঝেছেন নাকি এরকম যে নামাজ পড়তে আসছেন মসজিদে আল্লাহ আল্লাহ তাকে মসজিদে বের করে দিয়েছেন বলেছেন কি কাউকে কোনো বেনামাজিকে বলেছেন যে ভাই একদিন বদলে এসেছিলাম আর হঠাৎ করে তার কাছে আসার বাইরে করে গেল তার ইসলাম কবুল করতে চেয়েছিলাম শিল্পীরা তোমার মাথা পূজা বাদ তোমার করতে চেয়েছিলাম আল্লাহ তার তাকে মাথা রাখা বলেছে পৌঁছে দিয়েছে এরকম হয়েছে নাকি না সে শিল্প করতে আল্লাহ কখনো জবরদস্তি হেদায়ত করেন না জবরদস্তি গুমরা করেন না এই আয়াতের তার অর্থ হচ্ছে মানুষ যেদিকে ঝাঁপিয়ে যায় সেদিকে চলার স্বাধীনতা আল্লাহ দিয়ে দেন তুমি গুমরা হবে নামাজ পড়বে না যা সিঁড়ি করবে কুপুরি করবে মাদারে চাইবে আল্লাহ কাছে চাইবে না যে হ্যাঁ ফিরে আসবে তবা করবে ঠিক আছে আসো সাঁতার সাধারণত বলছি সংশোধন করবে আসো তোমাকে তৌফিক দিচ্ছি হ্যাঁ তবা করবে ভালো মানুষ হবে হও তোমাকে তৌফিক দিচ্ছি এই হচ্ছে অর্থ যে আল্লাহ আল্লাহকে হৃদায়ত করেন কেউ মোরা করতে পারবে না আল্লাহকে মোরা করতে জন্য হৃদায়ত তারপর সাথে আসামা ইয়ান চাষি রোয়াজ ইসু আল আজাদ ইয়ামাল কিয়ামা মিল আল যালিমিন আযুকুমা কুনতুম তাসিবুন আল্লাহ বলছেন এক যেহেতু হাত পা আসামি জাহান্নামের আসামি তখন সামনে জাহান্নাম দেখতে পাবে জাহান্নাম দেখে জাহান্নাম থেকে বাঁচতে হবে কিন্তু বাঁচতে কেমন করে হাত পা লাগছে হাত বাড়াইতে পারছে না পা পা লাগছে এগোতে পারছে না তখন মুখটা বাড়াবে মুখটা বাঁধাবে মুখটা বাড়ি এইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে জাহান্নামের আগুন থেকে বাঁচ দেখে মুখটা আরো এগিয়ে দিচ্ছে কিন্তু উদ্দেশ্য তা হচ্ছে আমি এই জাহান্নামের আগুন থেকে আর আগুন থেকে রক্ষা পাবো এইরকম লোক যারা এরা লোক যারা কেমন দিন আসবে অন্য একদল আসবে কেমন এরকম কোনো ভয় নেই ফলাফল ভয় আছে না চিন্তা আছে দুই দল কি সমান হতে পারে দুই দল কখনো সমান হতে পারে আল্লাহ কেন একটা বাক্যকে উজ্জ্বল রেখেছেন যে বাক্যটা করলাম আল্লাহ বলছেন আতামানি আচ্ছা বলো তো ওই ব্যক্তি যে ব্যক্তি একটাটি বলে নিজের মুখমণ্ডল দ্বারা বাঁচতে চাইলে সু আল আজাদি জঘন্য আজাদ থেকে কে আমাদের দিনে এই লোক আর ওই লোক যেই ব্যক্তি নিরাপদ আমাদের মাঠে আসবে দুই লোককে সমান জীবনে কখনো সমান হতে পারে না সেদিন জালেমদেরকে বলা হবে মুসলিম জালেমকে বলা হবে আল্লাহ বলা হবে নিজের ব্যক্তি জীবনে আর মানুষের নষ্টকারী জালেমকে বলা হবে এটা বলেছি কিন্তু এই জন্য এই তিন রকম বললাম এই সমস্ত রকমের জালেমকে বলা হবে সেদিন দুকু আসাদন গ্রহণ করতে থাকো সাত চাটতে থাকো মা কুন্তুম তার যা তোমরা কর্ম করেছিলি উপার্জন করেছিলি কাঁচা পায়াসেও মানে উপার্জন করা কাঁচা পায়াসেও মানে হচ্ছে কাজকর্ম করা তো যে দুনিয়াতে উপার্জন করেছিলেন পা এর শাস্তি গ্রহণ করতে থাকুন আল্লাহ বলছেন যারা এর পূর্বে ছিল তারাও মিথ্যা প্রতিপন্ন গ্রহণ করেছে কারণ আজাদ চলে আসলো তখন তাদের উপর আজাদ এমনভাবে এসেছে যে তারা টেরও পায় যেসব জাতি কে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করেছেন কল্পনা করতে পেরেছিল যে বার করে নিয়ে আসবে আর ডুবে তখন ছেলে যদি বুঝতে পারতো যে পাহাড়ে উঠেও বাঁচতে পারবো না তাহলে কি পাপের কথা করতো কমপক্ষে বাঁধাতে চাই নাও কি বাঁধাতে তাই না কিন্তু আমার পাহাড়ের কথা পাহাড়ে উঠে যাবো রাজা উপরে উঠে যাবো পানি থেকে বেঁচে যাবো কোরআন ঠিক ঠিক না বুঝতে যখন তারা করে আসছে ধরলাম ধরলাম এদেরকে ভাবতে পেরেছিল যে এত সুন্দর রাস্তা রাজপথে আছে লোহিত সাগরে আর এই এটা আবার পানি হয়ে যাবে দিয়ে সমুদ্রে আমাদেরকে গ্রাস করে দেবে কল্পনা করতে পেরেছিল কখনো কল্পনা করতে পারে এইরকমই জাতি এরকম যতগুলি জাতি আল্লাহ সমুদ্র এসব জাতি তারা ধ্বংস করেছেন কখনো তারা কল্পনা করতে পারেনি এইভাবে এমনকি আবু জাহাল আবু কখনো কি ভাবতে পেরেছিল যে আবু আবু হত্যা হবে আর এত লাঞ্ছিত অপদস্থ হবে আর এই পরিণাম এগুলো যদি ভাবতে পারত তো কখনো নবী সালামের সাথে দুশ্মনী করতো না চাচা হামজা ইমান নিয়ে আসলো চাচা আর কিন্তু আব্বাস ইমান নিয়ে আসলো রদি আল্লাহ কিন্তু আবুল্লাহ বড়ই শত্রুতা করলো যদি দান করলে শেষ পরিমাণে মহাকবি বিজয়ী হয়ে যাবে আমরা এগিয়ে যাবো তো কখনোই দুই মনে করবে না মানুষ পরিণাম বুঝে না কি করতে যাচ্ছে কি হতে যাচ্ছে এটা সবসময় ভালো মানুষকে চলতে হয় ভালো থাকলে আল্লাহ আব্দুল আলমী দুনিয়া আখেরাত আল্লাহ চেষ্টা করছেন যে তাদের উপর এমনভাবে আদা এসেছে যে তারা কেউ পায় না বড় আঘাত মহাশাস্তি তো আছেই এখনো বাকি আছে প্রত্যেকের জন্য সর্বজনীন মান অপরাধীদের জন্য আমি বিভিন্ন উপমা বর্ণনা করেছি করা আর সার্বাপনা বর্ণনা আছে মানে বর্ণনা করা আল্লাহ বলছেন মানব জাতির জন্য এই কোরআন বিভিন্ন উপমা বিভিন্ন দৃষ্টান্ত আমি পেশ করেছি আল্লাহ যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে কোরআন আরবি ভাষা কোরআন মক্কায় নাজিল হচ্ছে আরবি ভাষা কোরআন না যদি ল্যাটিন হইত তখনকার প্রাচীন ভাষার মালায় ভাষায় হইত মলেশিয়া ইন্দোনেশিয়ার ভাষায় যদি হয়তো সংস্কৃত ভাষায় তাহলে বুঝতেই পারতো না কি বলতে চাইছে না তাই না তাই আল্লাহ আল্লাহ খাস রহমত আল্লাহ পাকের বড় রহমত তারপরে এমন এক ভাষা আছে এই ভাষা সমস্ত ভাষার চাইতে সমস্ত সমস্ত ভাষার চাইতেও চাইতে অল্প কথাকে অনেক কথা বোঝানো সম্ভব হয় এই ভাষা দ্বারা এই ভাষা আল্লাহ ইস্তানাল কোরআনের দিকে উপদেশের জন্য কত আল্লাহ সহজ করেছেন যে বাংলা ভাষী উর্দু ভাষী হাসি হাসি কিন্তু কোরআন এর কন্ডিশন আছে কত আল্লাহ সহজ করে দিয়েছেন কোরআন আরবি আরবি ভাষা কোরআন তাই রাতে যাতে কোনো বক্রতা নেই বক্রতা মানে পেঁয়াজ কথা দেখবেন কিছু কিছু লোকের আছে কথা বলতে গিয়ে সরাসরি কথা নেই এই পেঁয়াজ কথা বুঝাই কি বলতে চাইছে ও মনে করছে আমি বুঝাইতে চাইছি কিন্তু বুঝতে পারছেন না আপনি কথা কোরআনে এরকম বক্রতা নেই বুঝতে পারছেন না খুব সহজে কোরআন বুঝতে পারবেন তাদের কোনো বক্রতা নেই আল্লাহ এখন যাতে করে তারা গোনা থেকে বাঁচতে পারে তাহলে কোরআন নাজের উদ্দেশ্য গোনা থেকে মানুষকে বাঁচানো পাপের জীবন থেকে অন্যায় জীবন থেকে মানুষকে বাঁচানো এই হচ্ছে উদ্দেশ্য আর কোরআন লাভ করলেন আর গোনা থেকেই বাঁচেন না কোরআনের হাফেজ হইলেন আর গুণায় হারাম কাপ সাহিত্যে আছেন কোরআনের হাফেজ আর কাজে আলেম হইলেন আর হারাম কাপ ছাড়তে পারলেন না বড় দলের ঠিক করতে পারলেন না তাহলে আল্লাহ পাখের কাছে বড়ই জবাবদারি করতে হবে ফিরে সোনা তারা যারা অনেকগুলি সোনা শরীর রয়েছে পার্টনার রয়েছে মোতা সাহাকে শোন পরস্পর বিরোধী মোতা সাহাকে শোন একটি গোলাম একটি বিদ্যুতার আর তার কয়েকজন মালিক রয়েছে একজন মালিক আর কয়েকজন মালিক তো আবার অন্তরের মিল নেই অন্তরতন্ত্র লড়াই ঝগড়া লড়াই ঝগড়া যদি থাকে আর কোম্পানির মালিক হচ্ছেন পাঁচজন কারোর সাথে কারো মিল নেই কারোর সাথে কারো মত কথা কথাবার্তা নেই তাহলে লেবারকে একজন যদি বলে যাও তুমি আজকে দিয়ে আসতে আর আছে বাড়ে বলে না আচ্ছা, আর একজন কিন্তু তার গোলাম মানুষ আছে সালামান একবারে একজনের মালিকানা একজনের মালিক আছে একজন কপিল মালিক আর কোম্পানির মালিক একজন আর ওই আদেশ নিষেধ ওর উপর আর কোন মন্দির প্রধান সুপারভাইজার এদিকে টানে ওইদিকে টানে টানা না করার কোন লোক নেই এই দুই শ্রেণীর লোক কি উদাহরণস্বরূপ সমান হতে পারে কখনো সমান নাই যারা ভালো ছেলেরা কাজ করেন তারা ভালো করে বুঝতে পারছে যারা কাজের বাড়িতে কাজ করে তারা ভালো করে বুঝতে পারছেন যে বাড়িতে যদি একটা মহিলার মালিক হুকুম করে তাহলে খুব সহজ অত মালিক যেটা হুকুম করলো খুব সহজ কিন্তু বাড়িতে আট দশটা ছেলে মেয়ে আছে কেউ সাবালো কেউ নাবালো একজন বলছে পুরো বাঁকাওয়া আরেকজন বলছে আল্লাহ হ্যাঁ গাড়িতে আমি যাবো খুব আরেকজন বলছে না না আমার কাছে দিতে হবে হ্যাঁ মুসিবতের সৃষ্টি এসে বসতে পারেন একজনের একজনের সামনে রেখে চারজন দিয়ে আবার যাব মুসিবতের দিচ্ছেন একটু আগে বলতেন একসাথে সকলে রেখে দিতাম এইরকম পেরেশান নিহাতে চলা কত হচ্ছে মানুষের তাই না দুনিয়া এই পেরেশানিতে যদি পেরেশান হয়ে যান কালকে আমাদের কি অবস্থা হবে বসলে যে মুসলেক অনেক দেশকে বিগ্রহণ করেছে যে মুশরেক অনেক পীর হলি গ্রহণ করেছে অনেকের উদ্দেশ্য এই না যে আজকে শুধু বই তাহলে না আল্লাহকে বাদ দিয়ে কাউকে বৃষ্টি বসত পীর হলি ধরবেন না যে আমাকে উদ্ধার করে দেবি এক আল্লাহর ভগবান আপনি আব্দুল্লাহ আপনার নাম আল্লাহ বান্দা আর আপনি এই সাক্ষী দিয়েছেন যে আপনি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বান্ধব আসলাম মোহাম্মদান আটক সুতরাং এক আল্লাহ বান্ধব যদি হন আর এক আল্লাহকে যদি সবকিছুর মালিক মনে করে বিশ্বাস করেন আর এক আল্লাহর কাছেই যদি সর্ব অবস্থায় চান কোনো টেনশন হবে না অসুখ পেয়েছি কি ভালো করবে আল্লাহ চাইব তার কাছে আল্লাহ হ্যাঁ ছেলে মেয়ে হয় না চাইব কার কাছে দাতা আল্লাহ চাইব কাছে বুঝা গেছে জি টেনশন হয়েছে আর্থিক সমস্যা কে দূর করতে পারে সমস্যা আল্লাহ চাইব কাজ আছে যিনি দূর করতে পারেন একমাত্র কাজ আছে বলা যায় যে কোনো অবস্থায় থাকে দুনিয়ার যে কোনো দালে আমরা কিছু করতে পারে না আল্লাহ রাবুল আলমের আরো চালিয়ে থেকে ফেসলা হয় সুতরাং না করা সম্ভব তার আশ্রয় গ্রহণ করবো ওর আগুন যদি রক্তের ফলা ওর আগুন যদি না তাই না পক্ষান্তরে হ্যাঁ। যারা সুফান মুসলিম থাকতে থাকবে বাংলাদেশ দেশ ছেড়ে মাদার ইয়া রাসূলুল্লাহ বলবে না ইয়া আলী মাদার বলবে হ্যাঁ না ইয়া হুসাইন বলবে হ্যাঁ না ইয়া ফাতেমা বলবে না ইয়া সাইয়েদা জাইনাব বলবে না ইয়া কারিম নামার কাজ বলে দৃষ্টি বলবে না বলে ইয়া কাউকে আজম বলবে মাদার বলবে বলছে না বলছে না হ্যাঁ, ইয়া আব্দুল কাদের আলী সাইয়ান লিল্লাহ ইন্নাল মাশা ধর্ম তাদের পুরোপুরি অসমাপিত বলে ইয়াবদাল তাদের দিলানি হে আল্লাহর কিছু তুমি দাও কত পেরেশানিতে মুশরিকরা আছি আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের সব বারো করছি তৌহিদ প্রতিষ্ঠাটার সমস্ত বারো করছি যদি মনেও যায় আল্লাহ তাদের আমার ছিল আমার কথা নিয়ে গেছে খুশি হয়েছে অসুস্থ হয়ে যে আল্লাহ নিয়েছে সে আল্লাহ অসুস্থ করেছে ওয়াইদা আমাদের তো সবাই বলছেন আমি যদি রোগাক্রান্ত অসুস্থ হয় সেই আল্লাহ সে পারে না কেউ পারে কেউ পারে না তার আর এক ছেলে মেয়ে হয় না কোন দরবারে যাবো কেউ পরামর্শ দেয় এত খরচ করে লাগবে ছেলেটা সাহায্য লাগে আর এসে বলছে তারপরে সিনারি এখানে তো পয়সা হাতে না চলে যাও চলে যাও আপনি আজকের শরীর চলে যাও আর একজন বলছে আপনি তো ইন্টারন্যাশনাল লোক বলতো আপনি এখানে কেন আপনি সরকারের বড় বীর চলে যান বাংলার শরীফে চলে যান আর এই শেষ নাই সকাল বেকার যে মুসলিম নামাজ পরামর্শ নেই কোনটা নেবেন আর কোনটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ উপমা দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে তুমি কয়টা মালিক চাও এক মালিক চাও না দশ মালিক চাও দুনিয়ার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা হয় একটা আধা পাগলেও বলবে আমি এক মালিক চাই এত মালিক চাই না আমি সবার হুকুম পালন করতে পারবো না আমি এক এক হুকুম পালন আমার প্রতি দেশ পারবো আমি একজন মানুষ আর ধর্মের ক্ষেত্রে বড়ই পাগল বড়ই অধিকাংশ লোক বুঝে না জানে না ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন কথা স্পষ্ট উল্লেখ করেছেন এই আয়াতের পরেও কি গুমরাহি হতে পারে কিন্তু শয়তানকে কত কামিয়া এমনি শয়তান জিন শয়তান কত যে কামিয়া কত যে খুশি কোরআন থাকা সত্ত্বেও মানুষকে গুমরা করেছে আকিদার ক্ষেত্রে এবারের ক্ষেত্রে আল্লাহ চরিত্রের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে সব ক্ষেত্রে তুমি মানে নিঃসন্দেহে তুমি মৃত মানিয়ে হবে তুমিও মরবে আর তারাও মরবে যারা তোমার বিরোধিতা করছে যারা দুশ্মনী করছে যারা ক্ষতি করার চেষ্টা করে যারা ইমান তারাও মরবে ইমান মুসলিমও মরবে অমুসলিমও মরবে ثم ان في يوم القيامه عند ربكم تختصمون অতঃপর তোমরা সকলেই কিয়ামতের দিনে তোমাদের রবের সামনে রবের নিকটে তাক্তাসে বাড়া দুবার করবি এবার আইবা মানে ওজোর পেশ করা আল্লাহ এর দুটো করিনি আল্লাহ তুমি মাফ করে দাও তার এই এক বাধা নয় কখনো কখনো অস্বীকার করবে তারপরে যখন বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে আর তখন আর কিছু বলার বিরুদ্ধে সাক্ষী অঙ্গপ্রদম সাথীর মুখ হয়ে যাবে মুখ দিয়ে অস্বীকার করেছিল জবান দিয়ে জবান বন্ধ হয়ে যাবে হাত কথা বলে অঙ্গপ্রদম কথা বলবেন আর এক বার অনুবাদ হবে হচ্ছে তার কারণ উল্লেখ করছেন আত্মা রূপ এবং বডি দেহ তিরস্কার করবে রূপকে আত্মাকে আর আত্মা তিরস্কার করবে আত্মা আত্মা তিরস্কার করবে শরীরকে দেহকে আত্মা বলবে যে তুই তো ভোগ করেছিস তুই তো ভোগ করেছিস এগুলো তোর কারণে তো আজকে জাহান্ন তোর কারণে তো পড়তে তুই হাত দিয়ে ফিরে হাত দিয়ে উঠিয়েছিস জমাতে খেয়েছিস তুই করেছিস তুই করেছিস মানে অঙ্গ প্রত্যঙ্গকে দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে মালামত করবে তিরস্কার করবে বর্ষনা দেহ তখন বলবে যে আমাকে গাড়িতে করেছিস আমাদের হাতকে আমি জ্ঞান থেকে তুই তুই কাজ পরামর্শ দিয়েছিস আমি তো থেকে গেলাম তোর পরামর্শ দ্বারা কিছুই করিনি তুই যখন বলেছি বহুত বেড়েছি বহুত করেছি হ্যাঁ আমি তো বলতাম না তুই এইখানে পরামর্শ না দিই ওনার পরামর্শ কেন দিয়েছিস তো তুই বড় অপরাধ এবার সম্মান চিন্তা তুমি আমার আমার আইনদার এবং তার তাছাড়া বাধা প্রবাদ করতে থাকবে তারপরে বাধা প্রবাদ করবে বিতর্ক চলবে নেতা মাথা আর প্রজাদের মাঝে যে নেতা গোমরা পথভ্রষ্ট করে সরকার নেতা হোক আর দুনিয়ার নেতা পথভ্রষ্ট করেছে জনসাধারণ করবে আলাদা করে এই নেতাকে করবে আলাদা এই মোল্লাকে করবে এই বাংলাদেশ কমলতা রয়েছে শিল্পী করেছে হ্যাঁ জবরদস্তি করেছিলাম হ্যাঁ? আর কবে নিয়ে এসেছিলাম কেন তো ছিল তোমাদের ছিল না এই এই বার্তা সেমন আল্লাহ রবুল আলমিনের জন্য বলেছেন এই বিভিন্ন রকমের বাদ অনুবাদ তর্ক ঝগড়া হওয়ার পরে সব ফেসলা হয়ে যায় আল্লাহ চূড়ান্ত ফেসলা করেন এই আয়াত ছাড়াও বেশ কিছু আয়াত রয়েছে যে আয়াতটি স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকের জন্য মত লিখেছেন এবং শেষ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যু হয়েছে আয়াত কয়েকটি রয়েছে আর বহু হাদিস রয়েছে দুটি চারটি হাদিস না বহু হাদিস রয়েছে সাহাবাই গ্রাম যে নবী দুনিয়ার মত হয়ে গেছে আছে দুনিয়ার জীবন নেই কিন্তু বলে না তারা বলে নবী মতো দুনিয়াতে যেমন বেঁচেছিলেন তেমনই তিনি হায়াতে আছেন দুনিয়ার মতোই হায়াতে আছেন যার ফলে ভবিষ্যতের বিবিরা তাকে মতের জন্য হারান যদি দেখতে চান মার কোরআন খুললে পুরা আলাদা হ্যাঁ? আর ওই ওই যেখানে বিবিগণকে যে করে আমাদের জন্য কেমন হারাম তারা অস্পষ্ট মোতা সাহেহাতের পিছনে ছুটাছুটি করে আর স্পষ্ট কোরআন এবং হাদিস দলিল প্রমাণকে তারা উপেক্ষা করে তাই না চিন্তা করলাম যে নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের ইন্তেকাল দিয়েছে এই বিষয়টি যখন ইন্তেকাল দিয়ে গেল অবকাশ সিদ্দিকাল দিয়ে আল্লাহ তালা জানতে পারলেন ছুটে আসলেন ঘটনা জানেন না জানেন অনেকে মসজিদে নবীতে ঢুকলেন দেখছেন ওমান রবি আল্লাহ পাগল হয়ে গেছে খুশ হাজির করেছেন আপনার দুইবার আর কখন মত হবে না বা দ্বিতীয়বার কখন মত হবে না মত একবার হয় তাহলে এটা কোথাও আপনি যাচ্ছি না বলুন তো হ্যাঁ? বরং সাহেব রসুল্লাহ সাল্লাহ বরং কোরআন তারপরে মসজিদে আসলেন মসজিদে আসার পরে দেখলেন যে এখানে কিছু ওখানে কিছু ছড়িয়ে ছিটে লোকের বসে আছে অবাক সিদ্দিক রাজি আল্লাহ বক্তব্য শুরু করলেন মানুষ শোনো হ্যাঁ? যে মনে করবে যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বেঁচে আছেন সে জেনে নেই ফাইনা মোহাম্মদান বানকা নাই আবুল মোহাম্মদান ফাইনা মোহাম্মদান শুনে রাখো তোমরা কি মোহাম্মদের পূজা দিচ্ছিলে মোহাম্মদের ইবাদত করবে না আল্লাহকে ইবাদত করবে যদি কেউ মোহাম্মদের পূজারি হয় ফাইনা মোহাম্মদান বারমান জেনে রাখো সে অমা মোহাম্মদ মোহাম্মদ একজন রসুল ছিলেন এরপর অনেক রসুল চলে গেছেন সুতরাং তিনি যদি মারা যান মানে কি তিনি যদি মারা যান আর করতেলা অথবা তাকে নিহত করা হয় হত্যা করা হয় আলা আকার এবং তোমরা ইসলাম থেকে ফিরে যাবে উল্টো দিকে ফিরলে নিজের ক্ষতি করবে আল্লাহ কোনো ক্ষতি করবে না মতের আয়াত পেলেন না পেলেন না এছাড়াও আল্লাহ বলছেন মদকে কেউ যদি অস্বীকার করে তাহলে কোরআনের একটি না বা একটি আয়াত অস্বীকার করলো আল্লাহ নীতিমালা যে রয়েছে সৃষ্টিগত নীতিমালা যে কুল্ল শাহীন হারিকুন সবকিছুই ধ্বংসশীল ইল্লা ওয়াজা আল্লাহ পাকের সত্তা ছাড়া সে আল্লাহ নীতিমালাকে অস্বীকার করল এই চিঠি পুকুরি আছে ছোটখাটো আকিদা নয় সামান্য মতো মাথায় রফায় আমি জোরে নাচতে রাখি না এইরকম ব্যাপার নয় ইমান এবং কুকুরের বিষয় সুতরাং এই ক্ষেত্রে কখনো হালকা মনে করে মনে করবেন না যে এরাও আলেদের দিন কখনো আলেদের দিন নাই যারা এই কুকুরের শিক্ষা দিবে পড়াশোনা দিবে শিক্ষা দিবে আপাই আছে তোমার পূর্বে কোন মানুষকে দুনিয়াতে স্থায়িত্ব দিই দুনিয়াতে চিরকাল থাকবে আদাও থাকেনি নোহ থাকেনি মুসাও থাকেনি এব্রাহিমও থাকেনি কেউ থাকবে না আপনার মিথ্যা সুতরাং তুমি যদি মারা যাও মিথ্যা মুখ সকল খালেদুন তার চিরদিন থাকবে নাকি তারা গঠিত হবে তাহলে এই আয়াতে স্পষ্ট করা যায় আল্লাহ নবী করিম সাল্লাম হ্যাঁ অফান নবী পরলোক গমন করেছেন হ্যাঁ এরকম থেকে পাড়ি দিয়েছেন আর আলোচনা বিদায় আল্লাহ পেয়ারা হয়ে গেছেন নবী ইন্তেকাল করেছেন বলেছেন নবী মারা গেছে বলবে না নবীর অভাব দেখেছে বলবেন আল্লাহ আর দেখেছে হ্যাঁ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন মতের আকিটা রেখে যদি এই ভাষাগুলি ব্যবহার করা অবস্থা নেই কিন্তু আসলে বিলাতি ভাষা কেন এসছে আর এই বিলাতিদের আকিলে হচ্ছে নবী মারা যাবে সেটা আল্লাহ পেয়ারা দিয়েছেন আল্লাহর সাথে মিলে গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আর পরবল দমন করেছেন যদি এটা বিয়াদি হইত তাই আল্লাহ বিয়াদি করেছেন বলছে মা তার নবী নবী সাল্লাম মারা গেছেন বাইরে সাহেব না আমার পক্ষের সামনে সার আর না না আমাদের পক্ষ আর সার হচ্ছে নিজে ঠিক এই অবস্থায় তো মাতা বললেন না বললেন মারা গেছেন আরো বুঝলেন না তারা না ওই আদব নিতে হবে না যে আদব সাহাবাহিক আমরা করতেন আরো কোনো অন্য আদব নিতে হবে আসতে হবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের জন্য মৃত দান করেন আল্লাহ মাফ করে দেন যারা অসুস্থ পিড়ি করেছেন আল্লাহ তাদের জন্য সুস্থ দান করেন যারা পালা অসুস্থ ক্যান্সার রয়েছেন তাদের পালা অসুস্থ যারা দূর করেছেন যারা কর্মহীন রয়েছেন তারা কর্ম নেই তাদের আল্লাহ ভালো তাদের জন্য ব্যবস্থা করেন ভালো ব্যবস্থা করেন যারা গুমরা হয়ে গেছে তাদের আল্লাহকে দেয় দান করেন আল্লাহ তারা নেক আমলের করেছে সেই আমিনা করেছে আল্লাহ তাদের আরো যেন আমল বৃদ্ধি করেন এবং আল্লাহ আল্লাহ যেন আরো অভিজ্ঞান করেন তাদের জন্য আল্লাহ রাস্তাকে যেন আরো প্রশস্ত করেন দিনের দাওয়াতে ওসব আল্লাহ নবী মোহাম্মদ আলী হোসেন